যাইতে হবে মনেই দলিয়া সারিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া যাইতে হবে মনেই দলিয়া সারিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া রাজা কাশা সবকিছুতে গিয়া যেতে হবে দুনিয়ার সব কিছুতে গিয়া মোলার হুকুম যখন আসিবে চলিয়া মোলার হুকুম যখন আসিবে চলিয়া চাইতে হবে মনে দুনিয়া সারিয়া মোলার হুকুম যখন আসিবে চলিয়া মোলার হুকুম যখন আসিবে চলিয়া এই দুনিয়ার বাহাদুর দুই দিনেরই যত করো বাড়ি গাড়ি থাকবে পরি এই দুনিয়ার বাহাদুর দুই দিনেরই যত করো বাড়ি গাড়ি থাকবে পরি কি পরিণাম হবে তোমার পর পারে পৌঁছিয়া কি পরিণাম হবে তোমার পর পারে পৌঁছিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া চাইতে হবে মনে দুনিয়া সারিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মরণের পর থাকার তোমার আমার হবে সেরে দুনিয়া সেই ঘরেতে যেতে হবে দুনিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া হবে দুনিয়া সারিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া সাথী থাকিবে না সেই ঘরেতে আলো বাতি কবরেতে কেউ হবে না সঙ্গে সাথী থাকিবে না সেই ঘরেতে আলো বাতি কেমন করে থাকবো একা কবরেতে যাইয়া কেমন করে থাকবো একা কবরেতে যাইয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া যাইতে হবে মনে দুনিয়া সারিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া মোলার হুকুম যখন আসবে চলিয়া